আর এইভাবে ধীরে ধীরে বসুদেব যে হয়েছেন বসুদেবের জন্মকালীন অবস্থা বসুদেবজি সেখানে স্বর্গের দেবতারা নৃত্য করেছিল বসুদেবের জন্মের সময় দ্বন্দ্ব বিবাদী ছিল অত্যন্ত আনন্দের সঙ্গে সুর সুরের যে বংশধর হয়ে গেল ভাগ হয়ে গেছে বিভিন্ন ভাগ সে সুরের কন্যাগণ সুরের থেকে সুতো দেবা রাজাদি দেবী সুতকীর্তি পৃথা এবং সুত শ্রবা এই সুরের যে পৃথা নামক যে কন্যা সেটাকে আমরা কুন্তিদেবী রূপে জানি বাস্তবিক পক্ষে এই পিথা মাকে ছোট বয়সে ভোজরাজ তাকে প্রার্থনা করে নিয়ে গিয়েছিলেন তার সন্তান ছিল না নিয়ে গিয়ে যেহেতু কুন্তিভোজ রাজার কাছে তিনি পালিত হয়েছিলেন তাই জন্য তার নাম পরবর্তী নাম হয়েছিল কুন্তি বাস্তবিক পাকে তিনি পৃথা পৃথা সতী আর পিথা ও দেবা হাওয়াক পিথা এই পিথা অর্থাৎ কুন্তি দেবী একদিন কুমারী অবস্থায় প্রচুর সেবা করেছেন দুর্বাসামণিকে তিনি যখন রাজধানীতে এসেছিলেন তার সেবা সন্তুষ্ট হয়ে দুর্বাসামণি বর দিয়েছিলেন একটা বিদ্যা দিয়েছিলেন তাকে যার দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান করবে সে তখনই আসবেন সামনে এই মন্ত্র তাকে দেওয়ার ফলে আমি শুরুতে অনেক আগে বলেছিলাম যে আমাদের হিমালয় যেখানে আমি গেছিলাম গোমুখ গোমুখ থেকে অনেকবার হিমালয় গেছিলাম গোমুখের উপরে কয়েক কিলোমিটার ওপরে এখানে যে অমরগঙ্গা বলে একটা সেখানে কোনো মানুষ যায় না সহসা সরকার থেকে বিশাল বোর্ড লাগানো আছে কেউ যদি মরে যায় তার জন্য আমরা দায়ী নয় বিভিন্নভাবে বেশিরভাগ লোকই মরে যায় ভগবানের ইচ্ছা আমি বেঁচেছিলাম একজন নেপালি গুরুভাই ছিল সেও গেছিলেন সেখানে সেই জায়গার নাম হলো তপবন এই তপবন নয় যেটাকে তপবনে তপস্যা করতে এই তপবন না ওটা আলাদা তপবন সেটার নামই হলো তপবন আদিকাল থেকে সেখানে যে ব্যক্তি বসে তিন রাত্রির খুব জোর হলে সাত রাত্রি যদি প্রাণ খুলে কোনো দেবতাকে মন্ত্রের দ্বারা ডাকে তাহলে সেই দেবতা সঙ্গে সঙ্গে আসবেন সেখানে দুপুরবেলা দুটো দুপুরবেলা তিনটে যখনই তাকাবে কোনো সময় মনে হবে না যে এখন দুপুর হলো ওরা কিছু বোঝা যাবে না সবসময় মনে সকাল সেই জায়গাকার প্রভাবই এরকম যখনই তাকাবে আর কখনই মনে হবে এটা সকাল ভোর মনে হবে এই জায়গাকার মহিমাটাই এরকম আর পবিত্র একেবারে সব সময় একেবারে যেন নির্মল স্থান ওখানে অমরগঙ্গা প্রভাব অমরগঙ্গা চওড়া হলো একটুখানি কিন্তু ওখানে কেউ যদি আঙুল ডোবায় আধ ঘন্টা তার আঙুলটাকে এরম করে দাঁড়িয়ে থাকবে কিছু করতে পারবে না এত অবশ হয়ে যাবে হ্যাঁ তখন শরীরও ক্ষমতা ছিল ভগবানের ইচ্ছা নাবা যাবে না সেখানে লোটা দিয়ে স্নান করতে হয় কুমণ্ডল দিয়ে এই স্থান এখানেও দেবতাদের যে যারা গেছেন তারা তারা যারা যেতে পেরেছেন সেই অবস্থার ব্যক্তি তারা গিয়ে যে কোনো দেবতাকে বিশেষভাবে কোনো কারণে ডেকেছিলেন তারা আসতে বাধ্য হয়েছেন এখানে এই মন্ত্রের দ্বারা দুর্বাসামণি তাকে একটা বিদ্যা দিয়ে গেছেন পৃথা অর্থাৎ এই যে কুন্তি কুন্তি দেবী তিনি বাচ্চা বেশি বয়স ছিল না তখনকার দিনে অল্প বয়সী বিবাহ হতো তো যাই হোক বিবাহের আগেই একবার তার ইচ্ছা হলো যে দুর্বাসামণি মন্ত্র দিয়ে গেছেন এ মন্ত্রটা কেমন একবার দেখি তো বলে একটা মন্ত্র তিনি জপ করলেন করে করে তিনি সূর্যদেবকে আহ্বান করলেন সূর্যদেবকে আহ্বান করার সঙ্গে সঙ্গে সহ্য শরীরে বিরাজমান দেখে সে ঘাবড়ে গেছে সোনার মতো বরণ ঘাবড়ে গেছে গিয়ে সূর্যদেব বলছেন কি জন্য তুমি আমায় ডেকেছিলে বর বলছে বর ফর কিছু লাগবে না আমি এমনি মন্ত্রলা পরীক্ষা করার জন্য ডেকেছি বল তা বললে তো হবে না আমি যখন এসছি তখন বলে বর কিছু আমার নেই বলে তাহলে এক কাজ করি আমার ক্ষম আমার শক্তিতে তোমার একটা সন্তান উৎপাদন হবে কিন্তু তোমার কৌমারিত্ব যাবে না এই বলে আশীর্বাদ করে চলে গেলেন কুন্তি দেবী হঠাৎ দেখলেন তার একটা সঙ্গে সঙ্গে তার হাতে একটা সন্তান গর্ভ থেকে সন্তান একটা সন্তানে কি করেন লজ্জায় মরে যান এখন আমি তো বিবাহ হয়নি লোকে তো মানবে না সঙ্গে সঙ্গে একটা কাঠের পেটিকা করে সেই পুত্রকে তিনি জলে ভাসিয়ে দেন তাকে একটা ব্যক্তি সুতো তাকে বাঁচিয়ে দেন জল থেকে তুলে নিয়ে আসেন তাকে মানুষ করেছিলেন তাই জন্য সেই কর্ণের নাম হয়েছিল সুতপুত্র বাস্তবিক পক্ষে কর্ণ হচ্ছে সুতপুত্র দুধের কথা মহাপ্রতাপশালী তার যদি বংশের জন্ম কেউ জানতো তাহলে তার পায়ে ধরে তার ক্ষমতা ছিল বিশাল কর্ণের কর্ণ তপস্যা করে সূর্যের কাছ থেকে কমণ্ডল এবং কবচ কমণ্ডল লাভ করেছিলেন অক্ষত তরুণী বিশাল ক্ষমতা লাভ করেছিলেন এইসব ব্যাপার সেই কবচকে আবার কুণ্ডলকে কায়দা করে একজন নিয়ে গেছিলেন সেসব অনেক ঘটনা সেসব কথা যাই হোক এখন এই বংশ আস্তে আস্তে আসছে দেবকের কন্যা দৈবকী বসুদেবের সেই বিবাহ হয় তারপর দেবভাগ সে দেবভাগের বণিতা হচ্ছে উগ্রসেন আত্মজা কংসা বলছেন কংসা তার পুত্র চিত্তকেতু দেব এইভাবে সমস্ত এই বংশের বর্ণনা হয় বর্ণনা হতে হতে এবার দেখা যায় সমস্ত বংশের বর্ণনা হতে হতে সেখানে আমরা দেখব সুরসেন রাজা আসবে সুরসেনের এখানে ভাগ হয়ে গেল সুরসেন রাজাদের এরা সব বৈশ্য হয়ে গেল এবার ক্ষত্রিয় হয়ে গেল দুটো ভাগ এবার এরা এইভাবে জীবনযাপন করতে আরম্ভ করলো তাদের একই বংশ দুটো ভাগ হয়ে গেছে বলেই আমরা দেখব নন্দ মহারাজ সেই যে সুরসেনের বংশে এই নন্দ মহারাজ এসেছিলেন এই নন্দ মহারাজ এরা সব বৈশ্য হয়ে গেল আর বসুদেবাদী তারা মথুরাতে রয়ে গেলেন তারা হয়ে গেলেন ক্ষত্রিয় এইভাবে আমাদের কি হলো বংশাবলীর বিশাল বিস্তীর্ণ বিস্তৃত বর্ণনা আছে এখন ভগবত কৃপাতে আমাদের শ্রী শ্রী দশম স্কন্ধতে প্রবেশের অধিকার লাভ হোক ভগবানের কাছে প্রার্থনা করি যদি অসম্ভব ব্যাপার আজকে সন্ধ্যে থেকে ভগবানের অপ্রাকৃত লীলাবলী জন্মকর্ম আদির সমস্ত বিভিন্ন বর্ণনা শুরু হবে আশ্চর্য কর্মসব দশম স্কন্ধ শুরু হওয়ার আগে আমরা ভগবানের জয়কার দেব জয়ধ্বনি দেব এবং তার বন্দনা করবো সেখানে বলছেন বরহাপিরমটবর বপু কর্ণয় কর্ণিকার বিদ্যদবাজ কনক কবিষম বৈজয়ন্তিঞ্চমালম রন্ধানবেন রদর সুদয়া পুরায়ন গোপবিন্দৈ বিন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীতকীর্তি জয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় জয় জয় যশোদানন্দন কি জয় দুটোই সত্য কথা তিনি নন্দনন্দন যশোদানন্দন আবার তিনি দেবকী নন্দন দুটোই সত্য সব কি করে সত্য এইসব বর্ণনা হবে দশম স্কন্ধ শুরুতে প্রথম অধ্যায়তে আমরা বলছি সে রাজবাচ পরীক্ষিত মহারাজকে কোনো মতে গুরুদেব সুখদেব গোস্বামী শিবায় ভগবানের অনন্ত লীলা বলবার জন্য তৈরি হলেন প্রথমে বলতে চাইছিলেন না আগে পরীক্ষা নিলেন আদৌ এ স্কন্ধ এই শোনার যোগ্য কিনা তখন না এই যোগ্য সেই জন্য তারপর দশম স্কন্ধ শুরু হলো দশম স্কন্ধেতে পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করছেন গুরুদেবের কাছে গুরুদেব কথিত বংশ বিস্তারো ভবতা সোম সূর্যয় রাজ্যাঞ্চ উভয় বংশানাম চরিতম পরমাৎ পরমাদ্ভুতম আপনি তো হে গুরুদেব সূর্যবংশ এবং চন্দ্রবংশের বিভিন্ন রাজা বলির অপবিত্র সমস্ত কথা আপনি কীর্তন করেছেন উভয় বংশের চরিত্র অদ্ভুত অদ্ভুত আমাদের অবাক আমরা উভয় এইসব কথা আমরা শুনে অবাক হয়ে গেছি আর যদশ্চ ধর্মশীলশ্চ নিতরম মনুষ্যতম তত্রাংশেন অবতীর্ণস্ব বিষ্ণু বীরজানি সংসন সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারা বলছেন যদশ্চ ধর্মশীলস্য যদুকে এখানে ধর্মশীল গণের মধ্যে অগ্রগণ্য বলা হয়েছে একটু একটু আগে আমি আলোচনা করেছিলাম যদুকে কেন ধর্মশীল গণের মধ্যে অগ্রগণী বলা হলো যদু তো বাবার কথা শোনেন নাই শুনেছিলেন পুরুষ শুনেছিল ছোট ছেলেটা কিন্তু তথাপি ভাগবত শাস্ত্র নিরপেক্ষ তিনি পুরুকেই সর্বশ্রেষ্ঠ বললেন এবং শুধু তাই নয় চিরকাল যত লীলা যতদিন কৃষ্ণের লীলা এই পৃথিবীতে সবকে শুনবে ততদিন অংশে ভগবান জন্মেছেন এই কথাটা থাকবে তা যদুকে এত বড় সম্মান দেওয়ার কারণটা কি কি কারণ হঠাৎ এই যদুকে এত সম্মান দিলেন এই জন্যই পরীক্ষিত মহারাজ বলছেন যদশ্চ যদুবংশেরও যিনি ধর্মশীলস্ব নিতরম মনীষত্তম কি কি উপাধি দিয়েছে দেখুন একটা উপাধি দেয়নি আমরা অবাক হয়ে যাব একটা ব্যক্তিকে এত বড় বড় উপাধি দিয়ে দিল যেটা সব আবার ভাগবতম তাহলে তিনি কি অবস্থায় ছিলেন একটা উপাধি লোকে পায় না জড়জগতে কত পড়াশোনা করে কত কিছু রক্ত তুলে একটা ডিগ্রি পায় আর এখানে এতগুলো ডিগ্রি ভাগবতজি মহাপুরাণ যার উপরে আর কিছু হয় না তিনি দিয়ে দিচ্ছেন কীরকম ডিগ্রি বলছেন যদশ্চ ধর্মশীলস্য তিনি হচ্ছেন ধর্মশীল ধর্মই যার শীল সৌন্দর্য তাকে বলে ধর্মশীল ধর্মশীল কাকে বলে ধর্মই যাচ্ছি তাও সাথে স্বাভাবিক ধর্ম না লোক ধর্ম বেদ ধর্ম মনোধর্ম দেহ ধর্ম সমাজ ধর্ম এইসব ধর্ম না ভাগবত ধর্ম অর্থাৎ ভগবত সংক্রান্ত যে ধর্ম যার প্রাণ যা সৌন্দর্য যা জীবনের তাকে বলা হয় কি ধর্মশীল এখন যথেষ্ট ধর্মশীলস্য প্রথমে ধর্মশীল বলা হলো তাহলে ধর্মশীল বলার পর নিতরম মানে হচ্ছে অভিকনম সর্বক্ষণ কন্টিনিউসলি আনইন্টারাপ্টেড কোনো সময় ছেদ নেই যে নিরন্তর তৈল ধারা বধ বোঝা গেল কি বললাম কোনো ছেদ নেই এর মধ্যে নিরবচ্ছিন্ন ধারা কি নিতরম মুনিসত্তমাহা তাতে মুনি মুনিদের মধ্যে সবচেয়ে উত্তম বলা হয়েছে বুঝে দেখো সেই কিন্তু যদুবংশ যদু কিন্তু রাজা ছিল যদু তো কিন্তু তাকে বলা হয়েছে নিতরম ধর্মশীলস্ব নিতরম তিনি সর্বদাই ধর্মযাজন করতেন সর্বদাই ধর্মই যা শীল ছিল ধর্মশীলস্ব নিতরম মুনি সত্তম তিনি আবার মুনি মুনি এই মুনির মধ্যে তা তাকে বলা হয়েছে মুনি সত্তম মুনিদের যে মুনি তার মধ্যে যে আর একটু অনেক উন্নত হ্যাঁ তার উপরে সবচেয়ে উত্তম যাকে বলা হয় জন্য বলা হলো নিতর মুনিসত্তম তাই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বলা হলো মুনিসত্তম মুনি সৎমুনি সৎ হ্যাঁ তারপরে বলা হলো একেবারে মুনিসত্তম সত্তর মুনিসত্তর মুনিসত্তম মুনি সৎমুনি হ্যাঁ সত্তর সত্তম তাহলে একেবারে সুপারলেটিভ ডিগ্রি আর বলছেন তত্রাংশেন তত্র অংশেন অবতীর্ণস্ব বিষ্ণু বীর্যানি সংসন সেই বংশেতে আমরা শুনেছি যে যদুবংশ তাতে নাকি ভগবান সমস্ত অংশ এবং কলার সঙ্গে পরাৎপর অখিলেশ্বর স্বয়ং এসেছিলেন তার অংশ কলা নয় যাকে বলা হয় স্বয়ংরূপ ভগবান তিনি এসেছিলেন আমি শুনেছি সেই সব ব্যাপারগুলো যদি আপনি বলেন দয়া করে তারপর বলছেন প্রশ্ন করেই যাচ্ছেন এখনো প্রশ্ন শেষ হয়নি অবতীর্য যদর বংশ ভগবান ভূত ভাবন কৃতবান ও জানি বিশ্বাত্মা তানি বধ বিস্তরাত যদুর বংশে অববার আবির্ভাব হয়ে ভগবান ভূত ভাবন পরাৎপর অখিলেশ্বর কৃতবান জানি বিশ্বাত্মা যা যা ক্রিয়াকর্ম করেছিলেন পরাৎপর অখিলেশ্বর বিশ্ব আত্মা বিশ্বের আত্মা তিনি সবার হৃদয়ে বসে রয়েছেন তিনি তাই জন্য তিনি আত্মা সেই বিশ্বাত্মা হরি সেই সব ব্যাপারগুলো যদি আপনি বলেন তো বড় ভালো হয় দয়া করে যদি আপনি বলেন ভালো হয় কারণ আমরা শুনেছি যার ভগবত লীলা শ্রবণের তীব্র তৃষ্ণা জাগজে তার এই জন্মই শেষ তার পরের জন্মে তার চরম মঙ্গল আর কোনো রকম বন্ধনের কোনো প্রশ্নই আসতে পারেন কারণ ভগবানের লীলা কথা লীলা কথা এইটিকেই বলা হয় ঔষধ বাস্তবিক ঔষধ হল ভগবানের লীলা কথা জগতের অন্য কোনো ঔষধ শরীরে সামান্য উন্নতি বিধান করতে পারে কিন্তু একেবারে সারিয়ে দেওয়ার মতো ভগবানের লীলা ছাড়ার কোনো কিছু নেই জগতে এটা টেস্টেড পরীক্ষিত হয়ে গেছে এর ওপরে আর কোনো কথা নেই নিবৃত্তর শরীর উপগীয়মান भवौ सदा छत्रमनोभिरामत् क उत्तमश्लोकगुणानुवादात् पुमानविरज्येत विना पशुगुणात् বলছেন নিবৃত্ত তরসৈরূপগীয়মানাদ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেত বিনা পশুগ্নান তাহলে মুনিষত্তম কেন বলা হলো তার একটু স্পর্শ করে যাই ব্যাখ্যাটা এই কারণে বলা হলো যদু যদুবংশে ভগবান আবির্ভাব বলে এত বড় সম্মান দিলেন সাক্ষাৎ কৃষ্ণ রামপূর্ণ ভগবান কিন্তু হলে কি হবে ইনি তো কৃষ্ণ ইনি সাক্ষাৎ কৃষ্ণ তাহলে যদুবংশে সম্মান দেওয়ার জন্য যদুকে সম্মান দেওয়ার জন্য তিনি এলেন যখন পিতা যদুকে বলেছিলেন যে তুমি তোমার যৌবানটা দাও তখন যদু রাজি হননি জয়জাতিকে দেন নাই কি কারণ কারণ যদু চিন্তা করেছিলেন বাবা আমার এই যৌবনটা নিয়ে ভোগবিলাস করবে আর আমি বৃদ্ধ হয়ে যাব আমি ভগবানের যে নিরন্তর আমি যে সেবা করি সর্বক্ষণ যে আমি যে ভগবানের সেবা করি ভগবানের সেবা করতেন আগে থেকে জন্মের পর থেকেই তার এই সেবা ভগবানের সেবা চালাতে সে থাকতে পারেন সর্বক্ষণ এখন সেই চিন্তা করলো বাবা আমার যৌবনটা নিয়ে মজা করবে তাই এই এই কারণে তুমি দেবো না যদি বলতো ভগবত ভজন করব কিছু একটা করবো সেটা চিন্তা করে দেখতাম তো করবে না ভজন সেই জন্য সে বললে না যৌবন দিতে পারবো না বাস্তবিক পক্ষে ওনার কোনো নোংরা ধারণা ছিল না ওনার এইটি বিচার ছিল বাবার অমঙ্গল হবে আমার যৌবনটায় আমারও মঙ্গল হবে না ব্যবহারও মঙ্গল হবে না সেই জন্য তিনি যৌবন দেন নাই তিনি নিরন্তরভাবে সেই নিরন্তরভাবে তিনি ভগবান পরাত্পর অখিলেশ্বরের সেবা করতেন সেই জন্য তার যৌবন দেন এই জন্য তারই বংশেতে তার এমনই সেবার প্রভাব ছিল যার জন্য সেই বংশে ভগবান আবির্ভাব হয়ে চিরকাল একটা নাম লিখে দিয়ে গেলেন সকলে মিলে যদু বংশে কৃষ্ণ আবির্ভাব হয়েছে হয়ে গেল এখানে পরীক্ষিত মহারাজ যে কথা বলেছেন সেটা চিরকাল মনে রাখা দরকার এটা নিয়ে যদি সময় হয় আমি সন্ধেবেলায় ব্যাখ্যা করব এখন তো ব্যাখ্যা করার সময় নেই সেখানে করব কি বলছেন নিবৃত্তর্শই রূপগীয়মানত নিবৃত্তর্শই রূপগীয়মানত ভবৌষধাচ্ছত্র মনোবিরামত ক উত্তম শ্লোক গুণানুবাদ গুণানুবাদাত পুমান বিরজ্যে বিনা পশুগ্নাথ নিবৃত নিবৃত্তর্ষৈরপগীয়মানাদ নিবৃত্তর্ষৈরপগীয়মানাদ ভবৌষদাচ্ছত্র মনোভিরাম ক উত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিরজ্যেত বিনা পশুগ্নাদ বাঞ্ছা কল্পতুর্বশী কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাপন বৈষ্ণভ্য নমঃ